আরামিন এই পৃথিবীতে রসুলদেরকে নবীদেরকে প্রেরণ করেছেন হজরত আদম থেকে নিয়ে দ্বিতীয় আদম হজরত নুহ আলাইসালাম পর্যন্ত এক হাজার বছর এই পৃথিবীতে শিরিক কি জিনিস ছিল না আল্লাহ রব্বুল্লা আরামিনের একমাত্র ইবাদত করা হতো এই দুনিয়াতে অন্যান্য পাপ সংগঠিত হলেও শির্কের মতো সবচেয়ে বড় জঘন্য এবং জুলুম এই দুনিয়াতে কখনোই এই এক হাজার বছরের মধ্যে হয় নাই হজরত নুহ আলাইসালামের জাতিতে সর্বপ্রথম এই পৃথিবীতে শিরিক শিরিকের আবির্ভাব ঘটে আর সেটার কারণ ছিল নিকার জনদেরকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি আল গলু ফিসালহীন ইয়াউস বিভিন্ন নিকার জনদের নামে মূর্তি বানিয়ে এক পর্যায়ে শিখ চালু হয়ে গেল আল্লাহ রব্বুল্লা আলমিন হাজরত নুহ আলাহিসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন ওই মানুষগুলিকে কাউরি মাধ্যম না ধরে সরাসরি আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করলেন নিজের ছেলে কেনান স্ত্রীও এই দাওয়াত গ্রহণ করল না অল্প কিছু মানুষ দাওয়াত গ্রহণ করলেন যাদের নিয়ে তিনি কিস্তিতে উঠে গেলেন আর বদয়া করলেন যার ফলে তুফান হয়ে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল এইভাবে হাজরাত ইব্রাহিম বা যখনই শিল্পের প্লাবন বয়েছে তাওহিদের তৌহিদকে মানুষ ভুলে গিয়েছে আল্লাহর সঠিক পরিচয় যখন মানুষ জানতে পারেনি আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একই কারণ ছিল পৃথিবীতে তাকে আবারও পাঠানো যে তৌহিদের মূল কেন্দ্র মক্কা মকাররামা বাইতুল্লাহ হজরত ইব্রাহিম খালিল আলাহিসাল্লাম এবং তার সন্তান হাজরাত ইসমাইল আলহিসাম দুজনই বানালেন এখানে জনবস্তি গড়ে উঠল এখানে তৌহিদের আল্লাহ রবুল্লা আরামিনের এবাদাত প্রতিষ্ঠিত হল যুগের আবর্তন বিবর্তনে ইব্রাহিম ইল্লাতের দাবিদার আরোপ কোরাইশরা এক পর্যায়ে তারাও শিরকে ডুবে পড়ল ইহা সে শাম দেশে ব্যবসা বাণিজ্য করত তার একজন বন্ধু ছিল জিন আমরুবনুল্লাহাল বালখি আমরুবুল্লাহাল হোজাই সম্ভবত ওই জিন বন্ধু তাকে একটা স্বর্ণের মূর্তি দান করে গিফট নিয়ে এসে কাবা ঘরের মধ্যে রেখে দেয় কুসংখ্যা বলছি আলোচনাগুলির আগে অন্য জায়গায় হয়েছে যার ফলে কাবা ঘর সকলের শ্রদ্ধেয় সম্মানের ঘর ছিল নিজের ঘরে না রেখে আল্লাহর ঘরকে সাজাবের জন্য কাবার ঘরের মধ্যে এই মূর্তিটা রেখে দিল আর ওগুলা দেখলেও খুব ভালোই লাগে এক পর্যায়ে যার যেটা ভালো জিনিস লাগে ঘর সাজাবের জন্য মা বাজারে ঘাটে যে সমস্ত শোকে সাজাবের জন্য সৌন্দর্য পায় সবই কিনে এক পর্যায়ে পুতুল মুতুল জীব জন্তু সবই কিনে সে ঢুকায় যাদের দিনই জ্ঞান নেই তাই হল কাবার ঘরে এক পর্যায়ে তিনশো ষাটটি মূর্তি আস্তানা করে নিল যেই জায়গা ছিল তাওহিদের সেই জায়গা হলো শির্কের যেখানে একমাত্র আল্লাহর ইবাদত হতো সেখানে শুরু হয়ে গেল মূর্তির বিভিন্ন অলি বুজুর্গ নবী রসুল বিভিন্ন জনের নামে বিভিন্ন পুতুল মূর্তি বানিয়ে ইবাদত শুরু হয়ে গেল আল্লাহ রবুল্লাহ আলমিন দয়া করে এই জায়গাতে পাঠালেন কাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার শৈশবকাল কাটলো কৈশোর কাটল যৌবনে পদার্পণ করলেন বেসারি করলেন তার সেই ইতিহাস অনেক লম্বা চল্লিশ বছর বয়সে তিনি নুবাদ লাভ করলেন যার আগে তিনি হেরা পর্বতের গুহায় বসে এই অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করার জন্যে এই শিল্প থেকে তাদেরকে তৌহিদের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি গাড়ি হেরায় বসে বসে এবারত করতেন ধ্যান করতেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আলাকের প্রথম পাঁচটা এক নাজিল করলেন বিসমিল্লাহ রহমান রহিম ইকরা বিসম রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم নবত লাভ করলেন এরপরে সুরা মুদাসির রেসালাত লাভ করলেন তিনি দাওয়াতের কাজ করলেন মক্কায় তেরো বছর মক্কার মানুষ বিশেষ করে যারা মক্কার নেতা শ্রেণী যারা ছিল তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল বেশিরভাগ গরিব দুঃখী দাস দাসী কিছু মানুষ তার প্রিয় বন্ধু হজরত আউ্বাকাল্লাহ তালা আনহ কিছু গঠিক মানুষ ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রবুল্লাহ আরামিন এই তেরো বছর দাওয়াতে কিছু মানুষকে এই তাওহিদ বুঝাতে তিনি সমর্থন সমর্থ করেন হজের সময় দাওয়াত করতে করার সুযোগ ভেবে তিনি দাওয়াত করতেন মদিনার আওয়াজ খাজরাজরা রাসুলের দাওয়াতে মুগ্ধ হয়ে দাওয়াত গ্রহণ করল এবং মদিনায় একটা পরিবেশ গড়ে উঠল রাসুল সাল্লাহ সাল্লাম সেখানে হিজরত করে গেলেন এবং শেষ পর্যন্ত অষ্টম হিজড়িতে এই কাবাঘর থেকে অষ্টম হিজড়িতে তিনি মক্কা বিজয় করে কাবাঘরে তিনশো ষাটটি মূর্তিকে তিনি ভেঙে খান খান করে উড়িয়ে দিলেন আরবদের বহু জায়গায় যে সমস্ত মূর্তি ছিল সবকিছুকে ভেঙে আল্লাহ রব্বুল্লা আরামী এবাদতকে আবার তাওহিদকে প্রতিষ্ঠা তিনি করলেন কালিমালা ইলাহিল্লাহ এর পতাকাকে তিনি সর্বত্র উত্তোলন করলেন সমস্ত মানুষের অন্তর থেকে শিল্পের যত ভালোবাসা ছিল আল্লাহ ছাড়া অন্যের যত ভালোবাসা ছিল সমস্ত ভালোবাসাকে তিনি ভেঙে খান খান করলেন ওই জাহিলিয়াতের আরবরা যারা চুরি ডাকাতি হানাহানি মারামারি আপোষের মধ্যে লোট তারা যুদ্ধ বিগ্রহে ব্যস্ত ছিল সেই জাহিলিয়াতের মানুষগুলিকে স্বর্ণের মানুষ বানালেন আর সেটা ছিল তাওহিদের মাধ্যমে আকিদার ইসলাহ করে মানুষের অন্তরের যে আল্লাহ ছাড়া অন্য সবার সঙ্গে আগ ছিল আকিদা মানে বন্ধন আগ মানে বন্ধন দৃঢ় বিশ্বাস আল্লাহ ছাড়া অন্য যার সঙ্গে যার সম্পর্ক ছিল সমস্ত সম্পর্ককে ছিন্ন করে একমাত্র আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক গড়ালেন এবং এর মাধ্যমে তাদের আপোষের মধ্যে হানাহানি দলাদলি মারামারি ফাটাফাটি সব বন্ধ হল জাহিলিয়াতের বরবার মানুষগুলি স্বর্ণের মানুষ তৈরি হল আকাশের ফেরেস্তা ফেরেস্তা কিন্তু এই জমিনের ফেরেস্তা মানুষ তৈরি করলেন তিনি নিজ হাতে সাহাবা একরাম নাজি আল্লাহ তালকে রেখে গেলেন তিনি বিদায় নিলেন খালিফারা আসলেন চার খালিফা পর্যায়ক্রমে বানু মাইয়া বানু আব্বাসীদের শাসন আমল চলল ঠিক বানু মাইয়াদের যুগেই আরব নাজ যেটাকে বলা হয় আরবদের যে এই জাজিরাতুল আরব যেটা এই জাজিরাতুল আরবে নেতৃত্বের হারিয়ে ফেললো যে আরবরা আগের অবস্থায় ছিল জাহিলাতের যুগে রোম পারস্যের রোম সম্রাট পার্শ্ব সম্রাট বিভিন্ন পরাশক্তির কাছে এরা মাথা নত করে থাকত অর্থনৈতিকভাবে এরা জর্জরিত ছিল রাজনৈতিকভাবে জর্জরিত ছিল সামাজিক মোট কথা সার্বিক দিক থেকে ব্যক্তি সমাজ পরিবার রাজনীতি অর্থনীতি সমাজ সার্বিক দিক থেকে যারা একেবারে জাহান নামের কিনারায় পৌঁছেছিল তাদেরকে আবার জান্নাতের কিনারায় রেখে রাসুসাল্লাম গেলেন কিন্তু আবারও ঘূর্ণি পাকের পড়ে আবার আরবরা যে নেতৃত্ব সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাদের হাতে এসেছিল আবার ধীরে ধীরে এরা কোরআন ও সুন্না থেকে দূরে সরতে থাকল আল্লাহর সঙ্গে যে যে সম্পর্ক গভীর ছিল এটা ক্ষীণ হতে শুরু করল যার পরে আরবদের কাছ থেকে আবারও আল্লাহ রব্বুল আলমিন তাদের নেতৃত্ব খর্ব করে দিলেন কারণ যখনই একজন মানুষ বা জাতি আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুনিয়ার দুনিয়ার সঙ্গে এবং দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক করবে নিঃসন্দেহে তারা লাঞ্ছিত হবে কোরআন যাদের ছিল কোরআন এসেছিল যাদের কাছে যাদের কাছে রাসুলের সুন্না ছিল এই রাসুলের সুন্না এবং আল্লাহর কোরআন থেকে যখন তারা দূরে সরে গেল ধীরে ধীরে এদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গেল যার ফলে দেখা গেল যারবরা শুধু ওই কাবা ঘরের দেখাশোনা খিদমত আর বিভিন্ন শেখ মাসায়েখরা এদের দুনিয়ার স্বার্থে এরা পিছনে ছুটতে থাকল ঠিক আব্বাসীদের যুগে আব্বাসীদের যুগে এদের আর কোনই কিছু থাকলো না দুইশো বত্রিশ হিজড়ির দিকে দেখা গেল যে আব্বাসী যে যুগটা ছিল ওমায়দের পর আব্বাসীদের এখান থেকে সর্বশেষ মহাতাসেম দুইশো আঠারো থেকে দুইশো সাতাশ হিজড়ি আটশো তেত্রিশ থেকে আটশো বিরাশি হলো আপনার খ্রিস্টাব্দে এই সময় তুর্কিরা আরবদেরকে সম্পূর্ণভাবে এদের ক্ষমতা নিশ্চিন্ন করে দিয়ে তুর্কিরা এই আরব জাজিরাতুল আরবের হুকুমত দখল করল শক্তি তখন তুর্কিদের হাতে তখন আরবের অবস্থা এতই করুণ ছিল কবিলা ওই যে জাহিলিয়াতের যুগে যে অবস্থা ছিল বিভিন্ন কবিলা বিভিন্ন গোত্র বিভিন্ন রঙে বিভিন্ন এতে বিভিন্ন কারণে আপসের মধ্যে এরা ছিন্ন বিচ্ছিন্ন আবার হয়ে গেছে যে আরবের ইসলামের নূর বিকশিত হল সেই নূর দেখা গেল তখন মিশরে বাগদারে আর কর্ডোভা ওইখানে এর আলো বিদরিত হতে লাগলো কিন্তু এদের অবস্থা এতই করুণ হয়ে গেল যার ফলে তুর্কিরা এই সারা আরবকে শাসন করা শুরু করল যুগের পর যুগ তুর্কি ওসমানী তুর্কিরা এই হেজাজ এরা শাসন করতে থাকল এক পর্যায়ে এই আরবদের রাষ্ট্রীয় ভাষা হলো কি তুর্কি কত বড় জঘন্য অবস্থা অফিস আদালতের প্রত্যেকটি জায়গাতে রাষ্ট্রীয় ভাষা হিসেবে কি ব্যবহার হতো তুর্কি ভাষা আর এই ভাষা বিলুপ্ত হয়ে গেল কোরআন ও সন্ন্যার ভাষা বিলুপ্ত হয়ে গেল এখানে যত অফিসার যত বড় বড় পদের সবাই তুর্কিরা মক্কা আর মদিনাই আশরাফরা অথবা রাসুলের বংশের দাবিদাররা আর কিছু মশায়েখ বিভিন্ন তরিকা মরিকা বানাইছে নাই তারা এই আইনের এরা খাদিম হয়ে গেল যারা খাদিম হবে সারা পৃথিবীর মানুষের দাওয়াত তবলিগের মানুষকে হেদায়ত দেবে তাওহিদের শিখ থেকে মানুষকে দূর করে রাখবে তারা তাদের পিছনে কিছু তাদের বেতন নিযুক্ত করে দেওয়া হলো হুজুররা মাসাল্লাহ বেতন পান আর কাবা মক্কায় থাকে মদিনায়ের মক্কায় থাকে এর চেয়ে বড় আর কি চাই আশরাফদের এই আরবদের এখন থাকলো কি এরা বিভিন্ন সাহাবের নামে কবর বিভিন্ন জায়গায় মাজার বানায় দিয়ে বসে ব্যবসা শুরু করলো যে অবস্থা আজকে আমাদের সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে আবার সেই পুরাতন জাহেলিয়া ফিরে আসলো আরবের মাটিতে আজকে আপনাদের কাছে এমন একজন ব্যক্তিত্বের কথা আলোচনা করতে চাই যে মহান ব্যক্তিত্ব আবার সেই পুরাতন জাহিলিয়াতকে উৎখাত করে সমস্ত শির্কের বন্ধনকে কেটে মানুষকে আবার তাওহিদের শিক্ষা দিয়ে এই আরব ভূমিতে আবারও তাওহিদ প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘ দু বছর ধরে যে আরবে আবারও শিল্পের আখড়া যেই আরবে আমির হামজার কবর তফ করা হতো তফ করা এবার এর চেয়ে বড় রাসুলের কবরের তফ করা হতো মানুষ মক্কার হাজ না করে বিভিন্ন মাজারের কবর তফ করে হাজ করত এমন এক অবস্থায় করুণ অবস্থায় আল্লাহ রব্বুল আলমী চান প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দাদি মিল্লাত মুজাদ্দাদি দিনের আবির্ভাব ঘটান আবির্ভাব ঘটান যেটা রাসুসাল্লামের ভবিষ্যৎবাণী মুসলমানরা যখন কোরআন ও ছেড়ে দিয়ে কারণ রাসুসাল্লাম বলছেন তার তো ফিক আমরাই লাম মা তোমার তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যদি তোমরা আঁকড়ে ধরো পদভস্ত হবে না কোশ্চিনকালে পদভস্ত হবে না কিতাব সুন্না ছেড়ে দিয়ে যখন ওই মাসাইকদের মানে হুজুরদের পিছনে যখন মানুষ ছুটতে শুরু করলো আর হুজুররা তাদের পেটের চিন্তায় বিভিন্ন কবর আর বিভিন্ন বুজুর্গের নাম দিয়ে নিজেদের পেটের ইনকামের অবস্থা মানে পথ খুলে দিল ধর্মের নামে ব্যবসা তখন তো আর এই দুনিয়াতে আল্লাহর ইবাদত না হয়ে অলি বুজুর্গদের ইবাদত হওয়ারই কথা এটা সারা পৃথিবী মানে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিঃশেষ পর্যন্ত এটাই হলো অবস্থা মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে কোরআন সুন্না ছেড়ে আবারও বিভিন্ন গাছ বিভিন্ন কবরের বিভিন্ন গাছ বিভিন্ন কি বলে আপনার বুজুর্গ যেরকম মিশরে বাদবী এবং রেফাই এদের মাজার বানাই ওখানে এরা ইবাদত করে মা নাহবুল্লাহা যেই কথা বলে তিনশো ষাটটা মূর্তির ইবাদত করত মক্কার কাফের মুশ্রিকরা যে আসলে তো এদেরকে আমরা ডাকি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ও না ইন্দাল্লাহ এদেরকে আমরা ডাকি আল্লাহর কাছে এরা সুপারিশ করবো এই জন্যে মিশরে বাদাবি এবং রেফাই দুই শেখের বা হুজুরের নামে মাজার তৈরি হলো মানুষ ওইখানে হজ করতে যায় ওদের কবর জারাত করতে যাই ওইখানে গিয়ে মানুষ চেষ্টা করে আপদ বিপদ যত কিছু তাদের কাছে চাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের কবর এলাকে এর মহব্বতকারী ইন্ডিয়া পুরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ পুরা ভারত উপমহাদেশে মক্কা তাইফ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানুর পূজারীরা রেফাই এবং বাদাবির পূজা পূজাকারীরা কোথায় মিশরে আব্দুল কাদের জিলানি ইরাক ও হিন্দে পুরা মানে ভারত মহাদেশ মক্কা তাইফে ইবনে আব্বাসের ইয়ামানি ইবনু অলওয়ান এইভাবে এরা আল্লাহকে বাদ দিয়ে শুধু এই বড় বড় পীর বুজুর্গই শুধু না অলি বুজুর্গ না গাছের পাথরের পূজা করা শুরু করল ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রব্দুল্লাহ আলম চাইলেন আবারও তার তাহিদকে এই দুই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য বিশেষ করে বালাদুর রসুল সাল্লাহ সাল্লাম সেই জন্মভূমিতে যেখানে আবারও শিল্প শুরু হলো যে শিল্পকে উৎখাত করতে গিয়ে মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সারা জীবনটা কষ্টের পর কষ্টে কাটাতে হয়েছে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সার্বিকভাবে তাকে কষ্ট সহ্য করতে হয়েছে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে নিজের দান দান শহীদ করতে হয়েছে নিজের মাথা হেলমেট বসেছে যুদ্ধের পর যুদ্ধ তার জীবনে সাতাইশটি যুদ্ধ সরাসরি নিজে কমান্ড করতে হয়েছে সেই মক্কাতে আবারও শিল্পের আখড়া এটা বড় দুঃখের কথা যাই হোক আল্লাহ রব্দুল্লা আলমী আবারও ওই শিল্পকে উৎখাত করার জন্য তার তহবিলকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্দুল্লা আলমিন চাইলেন এ পৃথিবীর একজন মহামানবের সৃষ্টির আর তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি আপনাদের অর্ডার করেছিলাম যে ওহাবি সম্পর্কে আলোচনা করব তাই যাকে কেন্দ্র করে ওহাবি তার পরিচয় আগে আমাদের জানা দরকার তিনি কে আজকে সারা পৃথিবী জুড়ে ওয়াহাবি নাম দিয়ে মানুষকে সত্যের পথ থেকে বাধা দিয়ে রেখেছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত যার সাথে সারা বিশ্বের অমুসলিমরাও ইহুদি খ্রিস্টানরাও এই ওহাবি নাম ব্যবহার করে সাধারণ মানুষকে সত্য থেকে অনেক দূরে রেখেছে সত্যের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে সর্বযুগে বর্তমানে হচ্ছে তবে একসময় কাফেররা করেছে একসময় এখন মুসলমান নামধারী দাড়ি টুপিওয়ালা নামাজ পড়ে রোজা রাখে হজ করে এমন লোকরা যারা বড় বড় হজুর ডিগ্রিধারী তারা এটা অত্যন্ত দুঃখের বিষয় একসময় শিরিক করত কাফের মুশ্রিকরা এখন শিরিক করে মুসলমানরা মুশ্রিকদের শিরিকের চাইতে বর্তমান মুসলমানদের শিরিক জঘন্য কয়েকটি কারণের আগে আপনাকে অনেকবার বলেছি আল্লাহ রবুল্লা আলমী আবার চাইলেন এই পৃথিবীতে তৌহিদের নূরকে বিকশিত করার জন্য যেই নূরটিকে আলোকে ঢেকে দেওয়া হয়েছে বিভিন্ন স্বার্থান্বেষেরা দুনিয়ার লোভে গদির লোভে বিভিন্ন লোভে শেখ মাসাইক বেনে আশ্রাদ বেনে নবীর বংশের মানুষ অমুক তমুক কারাঘরের যেইভাবে আবু জাহাল আবুল হাব কারাঘরের কি করত সম্মান করত আর ভাবতো এটাই আমাদের জান্নাত নিয়ে যাবে এটাই তাদের সম্মানের একমাত্র উপায় ঠিক একইভাবে ওই অবস্থায় এই পৃথিবীতে আবার চলে আসলো আল্লাহ রবাহ আলমী ঠিক এমন মুহূর্তে মোহাম্মদ বিন আবদুল্লাহ হাব আর নাজদি রাহিমাহুল্লাহকে এই পৃথিবীতে পাঠালেন আরব ভূমির এই অবস্থার সাথে সাথে সারা পৃথিবীর কিছু আলোচনা আমাদের জানা দরকার ঠিক ওই মুহূর্তে ইসলামী বিশ্ব অবস্থা কি অষ্টম হিজড়ি থেকে নিয়ে এই মাহমুদুল আবদুল্লাহ হাব রাহিমুল্লাহ জন্মের এই আগ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে ইস্তেহাদের দরজা বন্ধ নতুন করে আর কোন ইস্তেহাদ করা যাবে না শিরিক শিরিক শিরিক তাহিদ শিরিক হয়েছে থাকবে বিদাত সম্মত হয়েছে থাকবে এটা যে আবার ভাবা চিন্তা আবার যে কোরআন কিতাব পড়ে কোরআন সুন্না পড়ে কোনটা বেদাত কোনটা শিরিক এ কিছু দেখার আর কিছু নেই আমি এর আগে আমার ওই ইত্তেবা সন্না আলোচনায় বলেছিলাম মনে আপনাদের যে ইজতাহাদের দরজা বন্ধ ইজতাহাদ মানে কোরআন সুন্নাকে গবেষণা করে সেই নিয়ে আলোচনা করা সেই নিয়ে লেখাপড়া করা বন্ধ কিন্তু শিল্পের এবং বেদায়তের ইজতাহাদের দরজা আসমান থেকে জমি পর্যন্ত খুলে দেওয়া হলো বেদাতি যারা এরা ইস্তেহাত করে না করে না প্রত্যেকটা বেদাতের পিছনে দলিল পেশ করে কিনা তো এটাকে ইস্তেহাত না কোরআন হাদিসকে গবেষণা করে তো ওদের বেদাতের পিছনে লাগাচ্ছে শিরকে ওদের পেটের পিছনে লাগাচ্ছে এখানে ইস্তেহাত ঠিকই চলল কিন্তু কোরআন শুনে ইস্তেহাত করে গবেষণা করে কে বুঝিয়ে কে জেনে তাইগুলোর পক্ষে ব্যবহার করা চলবে না এই দরজা বন্ধ আট নয় দশ এগারো বারো এই চারশো বছর ইস্তাহাদের দরজাকে এমনভাবে বন্ধ করে দেওয়া হলো যার ফলে মানুষ এরা কি শুরু করল কোরআন শূন্য পড়া বন্ধ মাঝহারি কিতাব বড় বড় যাদের নাম আপন আপন মহাব্বতের আপন আপন দলের এদের নিজস্ব লিখা বইগুলি পড়া শুরু করলো এর হাসিয়ায় কি আছে পড়া শুরু করলো আজও আমরা যখন বোখারি শরীফ পড়ি বোখারি শরীফের যে অরিজিনাল যে হাদিস এই হাদিসে যা আছে এর উল্টোটা লেখা আছে হাসিয়াগুলিতে মানে সাইড দিয়ে আর এই সাইডের কথাটাই আমাদেরকে মানতে বলা হয় হাদিসটাকে মানতে আমাদের বলা হয় না আজ ওই অবস্থা বলবেন আমাদের সে আলিমুল্লামা নেই আলিমুল্লামা আছে ওই হাসিয়ার কোরআন সুন্নাকে বাদ দেওয়ার জন্য এরা আমাদের কোরআন সুন্না পড়ায় গ্রহণ করার জন্য না না হলে একজন টাইটেল পাস একজন দাওয়ার হাদিস পাস কি করে কোরআন সুন্নার বাইরে চলে যে ষোলো বছর কোরআন সুন্না পড়ল এরপরে কোরআন সুন্নার বিপক্ষেই তার অবস্থান এটা কিভাবে সম্ভব কারণ তার মগজ তো ওইভাবেই ধুলাই করে দেওয়া হয় কোরআন হাদিস কোরআন যা আছে এটা মানা লাগবে না বাইরে দিয়ে সাইডে হুজুর বুজুর কারণে কোরআনে যা লেখা আছে এটাই হলো মূল এজন্যে দেবান্দে পড়তে গিয়ে কোন একজন আল্লাহর বান্দা যখন দেখলেন যে আমরা যা মানি সব সাইডের গুলি মানি কোরআন হয়েছে যা আছে ওটা তো আমরা মানি না তো বললেন এই পড়া আমার প্রয়োজন নেই তখন সে হয়ে গেল ওহাবি একেই বলে ওহাবি যারা কোরআন সুন্না পড়ে সরাসরি বুঝতে চায় আর যারা এটাকে বাদ দিয়ে শেখ মা শেখ মাঝাব ধরে করে চলে ওদের হলো আমাদের দেশে বড় বড় আলেমেরা যখন মানুষ কোরআন সুন্নাকে পড়া বাদ দিয়ে পরবর্তী বা পরের যে সমস্ত ইমামের নামে বা হজুরের নামে বা মাঝাবের নামে কিতাবাদি পড়া শুরু করলো ফেকার কিতাব পড়া শুরু করলো আজও আমাদের সমাজে আপনারা একটু দৃষ্টিক্ষেপ করে দেখেন মিলে দেখেন আজও কোরআন শূন্য কয়জন পড়ে সত্যিকারে কোরআন শূন্য কয়জন পড়তেছে এটাকে বোঝার চেষ্টা করতেছে সালফে সালেহিনদের বুঝে আজই আমি যা মানি আমার যে বড় হুদি তা বড় হুজুর উনি যেভাবে বুঝেছেন ওইভাবেই আমি কোরআন হাজি বোঝার চেষ্টা করি এটাকে উপেক্ষা করে বা এই শিকল বা এই বাউন্ডারিকে ভেদ করে সামনে গিয়ে বোঝার কিন্তু আমাদের অবস্থা খুব কম মানুষেরই এই সুযোগ হয়েছে যার ফলে আজও আমরা ওই বসে আছি মনে করতেছি আমি বুঝি সবচেয়ে বসে বুঝি আর কেউ বুঝে না যাই হোক আরব আরবদের অবস্থা শুনলেন মুসলমানদের অবস্থা তাই কোরআন সুন্না যদি বাদ দিয়ে এবং পরবর্তী যে লিখা বইগুলি যদি পড়া এটাই যদি হাদিস করান হয়ে যায় তাহলে অবস্থার কি হবে ইস্তাহাদের দ্বারা যদি বন্ধই হয়ে যায় তাকিদ করা যদি ফরজই হয়ে যায় তাকিদ ফরজ মানে আমি মাদ্রাসায় পড়ি তিনি মাদ্রাস যিনি পড়ান তার তাকে দাঁড়া করতে উনি যা বুঝবেন তাই বুঝতে হবে তাতে কোন হাজির সঙ্গে মিলুক আর না মিলুক সেটা দেখার দরকার নেই দেখার দরকার নেই এটা হলো তাকলিদ তাকলিদকে ফরজ করে দিল অজব করে দিল যে তাকলিদ ছিল আরবদের জাহিরাতের যুগে সেই তাকলিদ মুসলমানদের গায়ে চাপে বসলো এই তাহরিজ দারজাহান বন্ধ হল যার ফলে এই মুসলমানদের অবস্থা সম্পর্কে একজন আমেরিকান কি বলছে শুনেন প্রায় তিনি যেটা বলতেছেন দিনের অবস্থা এমন এক হলো যে এক কালো অন্ধকার পর্দায় দিনের উপরে পুরো ঢাকে গেল যেখানে ওয়াহদানিয়ত তাওহিদকে ঢেকে ফেললো কি বেদাত এবং খরাফাত খরাফাত মানে গল্প গুজব কিসা কাহিনী মুখ পিড়ে হয়েছিল মুখ স্বপ্ন এই হয়েছিল মুখে এ হয়ে গেছে মুখে তুই করেছে সে করতে গিয়ে মুখ পার হয়ে গেলেন আসে না কিসা কাহিনী হেকায়াত নাই এখন তো হেকায়াতেরই প্রচার হয় এখন তো কিসা কাহিনী প্রচার হয় একজন আমেরিকান লেখক যার নাম হচ্ছে স্টোদার্ড স্টোর ডার্ট নাম সম্ভবত স্টোয়ার্ড বলতেছে তাওহিদের যে দিন ছিল তার উপরে ঢাকা পড়ল কালো অন্ধকারের পর্দা কিসের খোরাফাত এবং বেদাহাতের আর শহীদের বিভিন্ন ধরনের চিন্তাধারা মসজিদগুলি মুসাল্লিবিহীন হল জাহেল ফকির মিসকিনদের অবস্থা এদের সংখ্যা বেড়ে গেল এরা এক জায়গা থেকে আরেক জায়গা তাবিজ আর বিভিন্ন ধরনের তসবির তসবি বিক্রি করে বেড়ায় মানুষদেরকে বাতিল এবং বিভিন্ন সংশয় মানুষের মধ্যে এরা বীজ বপন করা শুরু করল এরা মানুষের মানুষকে বাইতুল্লার হজ বাদ দিয়ে কবরের হজ করা আহ্বান জানাতে শুরু করল মৃত্যু ব্যক্তিদের সাফাতের নাম দিয়ে সাফাত করতে পারবেন এই বলে ওই কবরের কাছে গিয়ে তারা চাওয়া চাইতে মানুষকে শেখানো শুরু করলো কোরআনের ফজিলত মানুষ ভুলে গেল আবার মানুষ মদ জোয়া জেনা বিভিন্ন কাজে আবার এমনকি সমস্ত প্রকার হারাম মানুষের মধ্যে আবার ছড়িয়ে গেল মক্কা এবং মদিনা সারা পৃথিবীর উত্তম জায়গা সেখানে মানুষ যাওয়া সেখানে মানুষ মানে এমন এক অবস্থার তারা ভেঙে পড়ল যেটা দেখে এই ইসলাম যিনি সর্বপ্রথম মানুষকে শিখিয়েছিলেন তিনি যদি আর সেটা দেখতেন তাহলে তাদের উপর অভিসম্পাদ ছাড়া লানত ছাড়া এবং তাদের উপর তাদেরকে মুক্তাদ এবং মূর্তি পুজোর ছাড়া আর কিছুই হুকুম লাগাতেন না একজন আমেরিকান লেখক এর চেয়ে তার অবস্থা দেখেন আরেকজন লিখতেছে যে অষ্টম হিজিতে খালিফা বলে যে জিনিস মুসলমানরা জানত খালিফার অস্তিত্ব সম্পূর্ণভাবে হারিয়ে গেল এরা নিজেদের নেতৃত্ব হারিয়ে ফেলল মক্কায় আশরাফ আশরা বলতে নবীর বংশের যারা দাবিদার এরা তাদের যারা নেতৃত্ব স্থানীয় ছিলেন তাদের এতই বিরোধী করতে লাগলো যে খ্রিস্টানদের চাইতে মারাত্মক ইসলামী নেতাকে মানতে হবে কিনা মানতে হবে না কিন্তু মানে মানা যাবে না মক্কা যেটা ওয়াহিদ মূল কেন্দ্র ছিল সেখানে তারা অর্থের মজায় লিপ্ত হল কিভাবে পয়সা অর্জন করা যাবে এরা জুহুদ এবং তাকুয়ার নাম দিয়ে এরা মানুষের পয়সা লোটা শুরু করলো আজও কিন্তু খুব বুজুর্গানের দিন রব্বানি হাক্কানি কারণ কি পয়সা যার ফলে তুর্কি তুর্কিস্তান থেকে দূর থেকে তারা এসে এই আরবকে তারা দখল করল যার ফলে এরা যেই ফ্রান্সা ব্রিটেন রুশিয়ার উপরে মুসলমানদের ক্ষোভ ছিল যে এরা ইসলামকে নষ্ট করে এই ক্ষোভ তাদের হারিয়ে গেল ক্ষোভ যদি হারিয়ে যায় উদ্দীপনাও চলে যায় উদ্দীপনা না থাকলে দাওয়াতের অবস্থা কি হয় এই হল মুসলমানদের অবস্থা ঠিক একইভাবে যেখানে মোহাম্মদুল আব্দুল আহাব এই নাজদি রাহিমহল্লার জন্য ঠিক সেখানের অবস্থা কিন্তু অত্যন্ত করুন সেখানে অবস্থা অত্যন্ত করুন ছিল সেখানের কিছু অবস্থা শুনে জুবাইলা বলে একটা জায়গা যেটা ওয়াদি হানিফা বলা হয় এখানে জাইদ উবনুল খাতাব ওমার উবনুল খাতাবের ছোট ভাই জাইদ উবনুল খাতাব যিনি ইয়ামামার যুদ্ধে মুসলমাতুল কাদবাবকে হত্যার সময় রিদ্দাতের রিদ্দার যে যুদ্ধ সেখানে তিনি শাহাদ গ্রহণ করেছিলেন সেখানে তার কবর বানিয়ে তার কবরের উপরে ওই গম্বুজ বানাই সেই জায়গাটা ছিল মানুষের অত্যন্ত পবিত্র জায়গা দূরে এখানে বহুত কবর পাওয়া যেত যে কবরের উপরে ওই ধরনের কি আপনার গম্বুজ তৈরি করা ছিল যেন দেখে মনে হতো জাহিলিয়াতের যুগ আবার সেখানে ফিরে এসেছে ওয়াদি গোদাইরা সেখানে জারাদ বিন আজওয়ার এখানে একটা কুব্বা ছিল বেদাত এবং যত খরাফাত মানে ওই গাল গল্পের এটা একটা বাজার ছিল যার বর্ণনা কলম লিখে শেষ করা যায় না বালিদাতুল ফাদার একটা মানে পুরাতন গাছ ছিল এই গাছটাকে মানুষ পূজা করত এই গাছের মহিলারা গিয়ে তাদের ওই হিন্দুরা যেরকম শিবলিঙ্গের পূজা করে বাচ্চা কাচ্চা না হলে ঠিক তারা এই মুসলমান নারীরা ওই গাছের কাছে গিয়ে তাদের সেই পূজা করত আর যত প্রকার জেনা ব্যবচার ওইখানে হতো এবং সবকিছু কিন্তু দিনের নামে হতো ধর্মের নামে হতো কি আজ খানকায় হয় না বিভিন্ন আখড়া এই সমস্ত হয় না গাজা ভাঙ জোয়া জেনা আজ হচ্ছে মানুষকে সত্যের আহ্বান নিষেধ থেকে অন্যায় থেকে নিষেধ করার মতো আর কাউরে কোনো কিছু মানে অবস্থা ছিল না এই অবস্থায় এটা হলো আপনার ধার্মিক অবস্থা রাজনৈতিক অবস্থা আরো করুন কারণ আপসের মধ্যে মারামারি হানাহানি চলত ওদের মধ্যে এরপরে ঠিক এই করুন মুহূর্তে যখন বিভিন্ন গোত্রে মারামারি বিভিন্ন হানাহানি শির ও বেদাতের আখড়া যখন গেজে বসেছে জেকে বসেছে ঠিক এই মুহূর্তে মোহাম্মদিন আব্দুল আহাবের জন্ম তিনি ওয়াইনা এই ওয়াইনাতে তিনি জন্মগ্রহণ করেন আসলে নাজ এটাকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো আপনার উত্তর পশ্চিম যেটাকে বলা হয় শ্যামাল অর্থাৎ হাইল এবং হাইল আর কাসার বলে একটা জায়গা আছে এই দুটা মিলে আর কি আরেকটা হলো উত্তর পূর্ব পূর্ব যেটা কাসিম এবং ওনাইজা বোরাইদাই মিলে আর কি আর একটা হলো দক্ষিণ সাইড সেটা হলো এই রিয়াদ এবং রিয়াদের আশপাশ মিলে এই পুরোটাকে বলা হতো নাজ নাজ হাইল আপনার কাসল কাসিম ওনাইজা বোরাইদা রিয়াদ এই এলাকাটাকে বলা হয় নাজ তো এইখানে একটা মুসলিম পরিবারে ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ নাজদের জন্মগ্রহণ হয় তিনি জন্মগ্রহণ করেন এগারোশো পনেরো হিজড়িতে সতেরোশো তিন খ্রিস্টাব্দে তার দাদা সুলাইমান বিন আলী বিন মুশরেফ সেই যুগের একজন বড় আলেম ছিলেন এবং সেই যুগের ফতোয়া মাসলা মাসের জন্য তার কাছে মানুষ আসত ফিরে তার চাচা ইব্রাহিম বিন সুলাইমান বড় একজন আলেম ছিলেন তার ছেলে আব্দুর রহমান তিনি একজন বড় ফকি এবং আদিব ছিলেন সাহিত্যিক ছিলেন আরবি সাহিত্য পণ্ডিত ছিলেন শেখ মোহাম্মদ আব্দুল হাবের বাবা আব্দুল হাব বিন সুলাইমান যিনি এগারোশো তিপ্পান্ন হেজিতে মারা গেছেন তিনি একজন বড় ফাঁকি এবং কাজী ছিলেন ওয়াইনার তার ভাই সুলাইমান বিন আব্দুল হাব তিনি একজন বড় আলেম ছিলেন এবং তার ছেলে আব্দুল আজিজ তিনিও একজন বড় আলেম মোট কথা মাহমুদুল আব্দুল্লাহ হাব তিনি একটা আলেম ফ্যামিলিতে দিন চর্চা হতো যেমন একটা ফ্যামিলিতে তার জন্ম তার বাবা তার চাচা তার দাদা তার ভাই তার ভাতিজা সবাই আলেম ছিলেন মাহমুদিন আব্দুল আহাব নজদির রাহিমহল্লা তার বয়স ছোট থাকতেই অত্যন্ত উনি সুতীক্ষ্ণ এবং খুব বেণী অধিকারী ছিলেন দশ বছরের আগেই তিনি কোরআন হেফজ করেন এরপরে ফেকার কিতাব তার বাবা আব্দুল হাবের কাছ থেকে তিনি পড়েন হাদিস তাফসির ছোট বয়সে অনেক কিছু পড়ে ফেলেন অল্প বয়সে তাঁর বিয়ে দিয়ে দেন তার বাবা এবং তিনি হাজ আদায় করেন মদিনায় দুই মাস থাকেন এরপরে ওয়াইনাত আবার ফিরে আসেন বিশেষ করে হজ করতে গিয়ে যে অবস্থা দেখে মক্কা এবং আছে আর উনি যা কোরআন হারিসে লেখাপড়া করতেছেন তার মধ্যে আসমান জমিন পার্থক্য এই দেখে তার মনে বড় ব্যথা তিনি শুরু করলেন লেখাপড়া কারণ এলিম অর্জন ছাড়া কখনই জ্ঞান এই কোরআন হাদিস এটা হলো আল্লাহর নূর এই জ্ঞান আল্লাহর নূর এই নূর যার অন্তরের মধ্যে জমায়েত হবে না সে কখনই হাক ও বাতিলের মধ্যে পার্থ করতে পারবে না এবং স্বাধীনভাবে একে পড়তে হবে এবং একটা কথা মনে রাখতে হবে দিনের কোরআন সুন্নার এই ইলমির হকিকত যেটা হলো সূক্ষ্ম সূক্ষ্মবিদ যেটা সেটা হলো এই আল্লাহকে চিনা আল্লাহর সঠিক পরিচয় জানা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া এবং এর মাধ্যমে আখেরাত তার জান্নাত লাভ করা এইটুক যদি মাথায় না ঢোকে আমি পড়তেছি কেন সার্টিফিকেট অর্জন করার জন্য আমি পড়তেছি কেন আমার একটা বড় ডিগ্রি হবে কেন পড়তেছি আমি একটা বড় মহাদেশ মুখ হবো তুমুখ হবো দুনিয়ার স্বার্থে যদি পড়ে দিনের সত্যি বুঝ যেটা তার মধ্যে হতে পারে না আল্লাহ সন্তুষ্টি তার বাদাত এবং তার কেন্দ্র কি কেন তাকে উদ্দেশ্যটা তার কি আয়াতটা কি এমটা কি সেটা হলো আল্লাহ বাদাত এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জনকে জান্নাত লাভ এটুক যার মধ্যে ঢুকবে না সে কখনই কোরআন হাদিস পড়ে কোরআন হাদিস বুঝবে না সঠিক বুঝ তার মধ্যে আসতে পারে না মোহাম্মদ আব্দুল্লাহ আবনাজুর রহমা আল্লাহ তিনি শুরু করেন লেখাপড়া যার ফলে লেখাপড়া করে সব সবসময় তিনি অত্যন্ত অন্তরের মধ্যে ব্যথা অনুভব করেন কি অবস্থা আলেমদের অবস্থা যারা ধর্মগুরু যারা মানুষকে তৌহিদের ডাক দেবে যারা কোরআন হাদিসের শিক্ষা মানুষকে দেবে তারাই যদি পদভ্রষ্ট থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি এবং রাসুলসাল্লামের ভবিষ্যৎবাণী যে আমি এই পদভ্রষ্ট আনন্দের থেকে তোমাদেরকে ভয় করি আমার উম্মতকে যারা নিজেরাও পদভ্রষ্ট হবে মানুষকেও পদভ্রষ্ট করবে আইমাতুল মজুল্লিন আইমাতুল মজুল্লিনদের অবস্থা দেখে তার অন্তরে বড় ব্যথা তিনি কোরআন হাদিসের শিক্ষার পাশে পাশে ছোট থেকে দাওয়াতের কাজ শুরু করেন এর মাঝে তিনি আবার হজ করতে গেলেন হজ থেকে ফিরে এসে তিনি আরো বেশি ব্যথা পেলেন যে মানুষ যে তাহিদের মূল কান কেন্দ্রে এসে হাজকারী মানে কি আল হাজি না একজন জান্নাতি মানুষ হয়ে যাবে জীবনের সমস্ত পাপ মোচন করে নিষ্পাপ শিশুর মতো নতুন এক জন্ম নতুন এক জীবন সে পদার্পণ করবে ঠিক না যে হজ করলো কিছু বাজে কাজে কাজ করলো না সে ফিরে যায় কার মতো নবজাত শিশুর মতো কায়ামি অবাত অরণ্য কিন্তু ওইখানে গিয়ে মানুষ কি হচ্ছে আরো পাক্কা মুশ্রিক হয়ে যাচ্ছে হজ করতে এসে পাক্কা মুশ্রিক হয়ে যায় আজও সে অবস্থা যদি রাসুল একবার ডেকে এনে তো তো বলে মুশ্রিক আর কেউ হতে পারে রাসুল আমাকে বাঁচাবো আমাকে করো করো বা কবর একটা জিয়ারত দিয়ে দেয় মনে করে কবরটা দূর দূর দিয়ে ঘুরে বুঝতে পারা যায় না নামাজ পড়ে কেবল বাদ দিয়ে রাসুলের কবর দিকে হাত উঠিয়ে দেওয়া করে দেখবেন গিয়ে এরা কারা এরা মুসলমান না যে আলেম মশেখ ওলামাদের কাছে গিয়ে মানুষ মহেদ হবে তাদের কাছে গিয়ে মুশ্রেক হচ্ছে যাদের কাছে গিয়ে কোরআন সুন্দর শিক্ষা দেবে তাদের কাছে গিয়ে হচ্ছে বেদাত ও খরাফাত অপসংস্কৃতি সহাল এ কি অবস্থা এটা একটা দুঃখজনক যে আজও এই অবস্থা আবারও কিন্তু আরো ভুল কথা বলছে যেই যেই জায়গায় বসে মক্কা মদিনায় রাসুল সাল্লাম দাওয়াত করেছেন তাইগুলের ওইখানে শিল্প রাখা আবার জন্য বসে এবার এটা আপনার সময় লাগবে এর ইতিহাস এই মোহাম্মদ আব্দুল হাত থেকে নিয়ে এই বর্তমান সরকার কিভাবে এবং কেন অহাবে এটা পুরো আপনাদের একটু সবর করতে হবে আমি আপনাদের শুরু থেকে নিয়ে যেতে চাই যাতে করে আপনার কাছে সূর্যের মতো স্পষ্ট হয় বেলার সূর্য কারণ যদি মধ্যখান থেকে আলোচনা করি স্পষ্ট হবে না যখন তার বয়স বিশ বছর তিনি মসজিদ নবীতে গিয়ে আলার হাজ করলেন ওইখানে যারা মোশাইফ ওলামা ছিলেন তাদের সহবতে বসে তিনি এলিম চর্চা শুরু করলেন বিশেষ করে শেখ আবদুল্লাহ বিন ইব্রাহিম ইবন সাইফ সেই সময় নাজমার একজন মাজমা নাজদারি একটা এলাকা আর কি বড় একজন মানে ইয়ে ছিলেন বিখ্যাত আলম ছিলেন তিনি রাসুসাল্লামের কবরের পাশে অনেকদিন থেকেছেন ওইখানে দাস্তাবিজ দিয়েছেন তার সংস্পর্শে তিনি তিনি ইলম শিক্ষা করার জন্য তার সঙ্গে তিনি বহু সময় দান করলেন এইভাবে তিনি ওনার মনে একটা উৎসাহ জাগল যে এই সব কিছুর অন্যায়কে দূর করার জন্য হাতিয়ার কি হাতে দরকার আছে কিনা একদিন তার শেখ আবদুল্লাহ ইব্রাহিম নাজদি তাকে ডেকে বললেন যে তোমাকে আজকে আমি এই মাজমাকে জয় করার জন্য যে অস্ত্র সঞ্চয় করেছি তৈরি করেছি বা এই আরবকে বা এই সমস্ত আরবদেরকে মানে এখানে জয়লাভ করার জন্য যে অস্ত্র তৈরি করেছি আমি তোমাকে আজকে দেখায় আসো মোহাম্মদুল আবদুল্লাহ খুব আশ্চর্য হলেন এমন কি অস্ত্র আজকে আমাকে দেখাবেন নিয়ে গিয়ে তার বিরাট লাইব্রেরি খুলে দেখালেন যে এই যে দেখো এই সমস্ত কেতাব এগুলি হল আমার অস্ত্র আজকে আমাদের কাছে কি কেতাব দেওয়া হয়ে ওঠে খুব কম ঘর পাওয়া যাবে যেখানে বোখারি শরীফ আছে আলিমদের ঘরে বোখারি শরীফ খোঁজ করে পাবেন না তাফসিরের কেতাব খোঁজ করে পাবেন না আমি খুব আশ্চর্য হই একজন ইমাম সে সাহাবা পড়েন হিখাই তো সাহাবা পড়ে তুমি আজ করো যার মধ্যে মিথ্যা জাল জোড়াল আলতু সব গল্প গুজব এগুলি কাজ করো তুমি এবং তার ওয়াজে মানুষ বড় মোহিত হয়ে যায় কিসা কাহিনীর গল্পের মাসা কোরআন হারিস আমরা আজ কজ করা ভুলিয়ে গেছি তিনি সেই কেতাবগুলি দেখে বড় খুশি হলেন এবং পরবর্তীতে তিনি মানে হাদিস চর্চা করার জন্য মোহাম্মদ হায়াত সিন্দি এগারোশো পঁয়ষট্টি হিজিতে যার মৃত্যু তার কাছে তিনি এই শেখ আবদুল্লাহ বিন ইব্রাহিমের তার মাধ্যমে তিনি সেখানে গিয়ে হারিস চর্চা শুরু করলেন এরপরে ওইখানে অনেকদিন ধরে হারিস পড়লেন এরপরে তিনি আরো বড় বড় আলেমদের কাছে তিনি লেখাপড়া করলেন সংক্ষেপে আমরা বলি এরপরে তিনি এখানে একটা কথা আপনাদের বলে রাখি শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবি আমাদের ভারত মহাদেশের প্রসিদ্ধ এক ব্যক্তিত্ব এই মোহাম্মদ হায়াত সিন্দি থেকে ইলমে হাদিস লেখাপড়া করে তাওহিদের শিক্ষা পেয়েছিলেন শাহুল্লাহ মাহাদিস দেহলবি সর্বপ্রথম ইন্ডিয়ায় ভারত মহাদেশ ইনি এই কোরআন সুন্নার দাওয়াত আবার নতুন করে চালু করেছিলেন যিনি এই মাঝহাবিদের বিরুদ্ধে মোকাল্লিদের বিরুদ্ধে ওই বিভিন্ন তরিকা আর বিভিন্ন খেলাফাতের বিরুদ্ধে যিনি আন্দোলন উঠিয়েছিলেন ওই একই শেখের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ কোথায় নাচবে ফ্যাক্টরি একটাই ফ্যাক্টরি যেমন হবে তার প্রোডাকশন তেমনই হবে ঠিক কিনা আজকে আমাদের মাদ্রাসাগুলির ফ্যাক্টরি কি কি ফ্যাক্টরি আমাদের মাদ্রাসাগুলিতে কি পড়ানো হয় যারা পড়ান তারা কে কি পড়ান চিন্তা চেতনা কি তারা নিজেরাই কি তাহিদ বুঝেন তারাই কি তাহিদ শিল্পের পার্থক্যটা বুঝেন তারাই কি সুন্নত বিরাতের পার্থক্যটা বুঝেন তারাই কি কোরআন সন্নাকে নিজেকে আঁকড়ে ধরেছে মজবুত করে যে তার ফ্যাক্টরি তার যে প্রোডাকশন হবে তারা বুঝবে কোনোভাবে সম্ভব না কোনোভাবে সম্ভব না সরকারি মাদ্রাসাগুলিতে সার্টিফিকেটের জন্য ছুটতেছে নকল করে চুরি করে ডাকাতি করে যে করে হোক ঘুষ দিয়ে চলতেছে টক্সে দিয়ে বাকি কম মাদ্রাসাগুলিতে শুধু মাঝাবের ছাড়া আর কিছু হয় একটা মাঝহাবকে চাপায় দেওয়া হয়েছে তাকলিব মোকাবিল সবাই তো এখান থেকে কি প্রোডাকশন হবে কোরআন শূন্যকে পড়ার বোঝার কোনো সুযোগই নেই পদগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি এর আগে আপনাদের বলেছিলাম যে খানকা শরীরেরা খানকা শরীরের যারা মালিক কবরপন্থী যারা বুজরুগপন্থী যারা অলিদ যারা নাম নিয়ে ব্যবসা করছে ধর্মের নামে এরা তো ফানাফি শেখ হুজুরের কিবলা যা বলবেন তাই তাহলে ওদের আর কোরআন হাজ পর্যন্ত পৌঁছার কোনো পথ থাকলো থাকলো না মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলি সার্টিফিকেট ও এখান থেকে ওখান থেকে সিলেবাস নিয়ে কোনো মতো পাস করো পরীক্ষার হলেই ওই বোখারি শরীফের নোট পানি নিচে ফেলে দিয়ে আসো বাথরুমে ফেলে দিয়ে আসো পেশাবখানায় ফেলে আসো পাস করতে পারলে হলো আর কম মাদ্রাসাগুলিতে এরা ওই মজহাবের চশমা চোখে লাগাই দিয়ে হ্যাঁ, ওই কোরআন সময় ওইটুকুই পড়ানো হয় এখানে না কোনো তাহিদের সাবজেক্ট আছে না আকিদার কোনো সাবজেক্ট আছে এখান থেকে আমাদের এরা বলে যে সমস্ত ওস্তাদরা পড়ান যত বড় বলেন না আপনারা অত বড় বড় হুজুর সমস্ত হুজুররা নিজেরা বলেন যে আমাদের মোকাল্লে তাকলিদ করা খরচ যে ওস্তাদরা পড়ান তারাই মোকাল্লে মোকাল্লে মানে কি জানেন দলিল ছাড়া অন্যের কথা গ্রহণ করা দলিল ছাড়া অন্যের কথা গ্রহণ করাকে বলা হয় তাকলিদ ব্যক্তি পূজা একজন ইমামের পূজা করতে হবে যা বলছে তাই তিনি বলেছেন না বলছেন এতটুকু ইসলাম মানে কি যাচাই বাছাই করা চলবে না তারাও তাকলিদের এই বোঝা ঘাড়ে বইছে এবং সমস্ত ফ্যাক্টরি যত প্রোডাকশন সবার ঘাড়ে ঝুলাই দিচ্ছে ওই ওই মালা তাকলিদের মালা কোথেকে আসবে আপনার কোথেকে জন্ম নিবে আপনাকে তাহলে বোঝানোর মানুষ কোথেকে আসবে কোরআন বোঝানোর মানুষ কোথেকে আসবে সুমুদ বোঝাবের মানুষ কে করবে পার্থক্য শিরিক ও বেদাতের মধ্যে শেখ মাহমুদ্দিন আব্দুল তিনি জ্ঞান চর্চার জন্য মক্কাই কোন কোন বর্ণে বলছেন মক্কায় তিনি অবস্থান করেছিলেন তিনি মদিনা থেকে বাসায় চললেন বাসায় গিয়ে শেখ মোহাম্মদ আল মজমুহি তার কাছ থেকে হাদিস আরবি ভাষা আর অন্যান্য কিছু তিনি লেখাপড়া করলেন এরপরে তিনি সেখানে দাওয়াতের কাজ শুরু করলেন সাম দেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পয়সার অভাবে তিনি সেখানে যেতে পারেন নাই সেখান থেকে ফিরে আসলেন এটা হলো তার জ্ঞান চর্চার অবস্থা দাওয়াতের কিছু আজকে আলোচনা করে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে শেষ করব মোহাম্মদ আবদুল্লাহ রাহিমহল্লা তিনি সত্যের দাওয়াত সত্যের আমরুল মারুফ আনকারের দাওয়াতের কাজ শুরু করলেন ছোট থেকেই ছোট থেকে যখন তিনি একেবারে লাইভ মানে প্রাইমারিতে পড়েন তখন থেকেই তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনী সত্যের দাওয়াত তাকে দিয়ে করাবেন আবারও তৌহিদের সেই নূরকে সারা পৃথিবীতে এর ঝলক দেখাবেন এজন্য তিনি ছোট থেকেই এই বেদাতের বিরুদ্ধে বড় শক্ত তৌহিদের জন্য তিনি পাগল পাড়া তিনি ওয়াইনাতে যখন লেখাপড়া করেন তখন থেকেই তিনি ওই আমরুল মারুফ আন্নাহিমুনকার এই যে ফরজ আদায়টা তিনি তখন থেকে করতেন তিনি মদিনা থেকে মোহাম্মদ হায়াত সিন্দি এবং মোহাম্মদ আবদুল্লাহ বিন ইব্রাহিম সাইফ আর নজদির কাছ থেকে যে তিনি শিক্ষা পেলেন এর ফলে তিনি এই বেদাতের বিরুদ্ধে শিল্পের বিরুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়লেন তিনি রাসুসাল্লামের কবরের কবরের পাশে মানুষ তফ করত চাইতো ইয়ার সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ ডাকত আগেস না আমেদ না মদ্দেদ না যেহেতু আপনি কলেজের বিভিন্ন পীরের মাঝে গিয়ে করতেছে এই সমস্ত শিরিক দেখে তিনি একদিন ওই রাসুসাল্লামের ওইখানে তিনি দাঁড়িয়ে তার শিক্ষক হায়াত সিন্দিকে জিজ্ঞেস করতেছেন এরা যে কাজগুলি করতেছে এগুলি কি তিনি উত্তরে বললেন এগুলি বাতেল এগুলি থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র তিনি এটা বুঝে তিনি ওইখানে যতটুকু সম্ভব কারণ ওইখানে কিন্তু তখন ওই বেদাতিদের অবস্থা কোনো মাজারে গিয়ে পারবেন আপনি তাগিদের কথা বলতে ওদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন হ্যাঁ মানুষ শত শত মরে যাচ্ছে তাদের পোস্টমর্টমের কোনো খবরই নেই মাছ মরে যাচ্ছে তার পোস্টমর্টমের জন্য কতগুলো সরকার বাবু বাহাদুরও খুব ব্যস্ত খেয়াল করেন এবং মনে রাখবেন শিখ সিরকের একটা আমার লিফলেট ছিল আপনার পরিচিত কিনা সিরকের অনেকগুলি কারণের মধ্যে একটা আমি ওখানে শিখ মানে মানব জাতির অপমানন এই মানবদেরকে যে আল্লাহ রব বিবেক দান করেছে বিবেকের সঙ্গে এই বিবেক অপমান করা কিভাবে একটা জলপদার্থ একটা মৃত্যু একটা গাছ একটা পাথর আমার উপরে হতে পারে যাকে আমি মারতে পারি কাটতে পারি ধরতে পারি বা যা ইচ্ছে করতে সে আমার আল্লাহ হতে পারে সে আমার ভালো মন্দের ভাগ্য নির্ণয় করতে পারে আমি তার ভাগ্য ভালো মন্দ করতে পারি সে আমার কিভাবে করে মানুষ বিবেক কোথায় এবং মনে রাখবেন যখন মানুষ শিরিক করতে জানবে যারা শিরিক করে তাদেরকে খুব সহজেই মানে ই বানা যায় আপনার ভেড়া বানা যায় এদেরকে যা ইচ্ছা তাই করাতে পারেন যারা মুসলে যারা শিরিক করে এদেরকে যে যা ইচ্ছা তাই করতে পারেন কোনোটাই অসম্ভব কিছু না কিন্তু তৌহিদ যখন মানুষের অন্তরে জাগবে তখন সে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে না শিল্পী অন্তরে হজরত উমার নিজের মেয়েকে হত্যা করেছিলেন কিন্তু যখন তাওহিদ পেয়েছেন তখন অন্যের মেয়েদের কান্নার পেটের ক্ষুধা মিটিয়ে কান্না নিভিয়ে তিনি রাত্রে ঘুমাইছেন তার আগে ঘুমান নাই যেই মানুষ নিজের মেয়েকে হত্যা করলো কারণ সে শিরিক করে শির মুশ্রিকের মধ্যে ভালো মন্দ পার্থক্যের বিবেক থাকে না যখন তহিদ হয় তখন শুধু নিজের মেয়ে না নিজের মেয়ে না তিনি পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি বন্ধু হয়ে যেতে পারে যে বাবার কাছে মেয়ে রেহাই পাই না সেই ব্যক্তির কাছে একটা চতুষ্পদ জন্তু কি পাই দয়া পেয়ে যায় এটাই হল তৌহিদ এবং শিল্পের মধ্যে পার্থক্য তিনি এই শিল্প বেদাতের বিরুদ্ধে সচ্চার ভয়ভীতিহীন অবস্থায় তিনি বিভিন্নভাবে এই তৌহিদে দাওয়াত করতে গিয়ে বিভিন্ন ধরনের কষ্টে তিনি এবং বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনে তিনি পরিচিত হন তিনি বাসরায় যখন ছিলেন ওইখানে বাসরাতে তো এর আগে আপনাদের বলেছি ইরাক সবচাইতে শিল্কের বড় আখড়া বাসরাতে সবচেয়ে বড় আখড়া হল শিল্কের এক গ্রুপ তো ওখানে গিয়ে হজ করে হাসান হোসেনের কবর তো অভাব নেই ওইখানে তো কৃত্রিম কবর ওইখানে বরফের আব্দুল কাদের রানীর কবর ইমা আবহানিফা হানিফা রহমতুল্লাহ কবর আরো কত ইমা আইমার বহুজনের কবর কতজনের নামে কত কবর আবারও বলছি এর আগে আপনাদের বলেছি ইরাক ধ্বংসের কারণ দুই জুলুম এক জুলুম আল্লাহর সাথে শিরিক যে শিরিক আল্লাহ ক্ষমা করেন না আর এক জুলুম হল মানুষের মানুষের উপর জুলুম যে জুলুম আল্লাহ নিজেকে উপর হারাম করেছেন বান্দাদের মধ্যে হারাম করে দিয়েছেন এই দুই জুলুম যখন একইবারে আকাশ থেকে পৃথিবী থেকে মাটি থেকে আকাশ পর্যন্ত উঠে গিয়েছিল পৌঁছে গিয়েছিল তখন আল্লাহ রব্দুল্লাহ আলমিন কোন মুসলমানের হাতে না কাফিরের হাতে এদেরকে ধ্বংস করতেছে এটা হবে এটি আল্লাহর আল্লাহ রব্দুল্লাহ আলমিনের এটাই নিয়ম আল্লাহ রব্দুল্লাহ আলমিনের এটাই নিয়ম কাজেই কাউকে দোষে লাভ নেই নিজেকে দোষানো উচিত যে আমি কোথায় আছি আমি কোন জায়গায় অবস্থানে আছি মোহাম্মদ আব্দুল্লাহ হাব রহিমাহুল্লাহ যখন বাসারাতে তিনি তাওহিদের দাওয়াত শুরু করলেন সেইখানে যখন মানুষকে শিরিক থেকে বারণ করলেন তাওহিদকে আহ্বান করলেন সেখানকার মানুষরা তার উপরে এমনভাবে নির্যাতন করলেন ঠিক দুপুরে বেলা কঠিন অবস্থায় তাকে সেখান থেকে জোরপূর্বক ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল হত্যার মতো অন্যায় তার বিরুদ্ধে কি করা হল হুমকি দেওয়া হল তিনি সেখান থেকে জুবাইর জুবাইর বিন আওয়াম তার নামে ওইখানে মানে একটা বড় গ্রাম ছিল বাসারাতে বাসারার নিকটে আর কি তিনি সেইখানে দুপুরবেলা প্রচন্ড গরমের সময় সেখান বাসারা থেকে ওই জোবাইরের দিকে বের হয়ে গেলেন তৃষ্ণায় কলিজা ফেটে যায় জীবন বের হবে এমন এক অবস্থা মোহাম্মদ আবদুল্লাহ রাহিমউল্লাহ আবু হমাইদান বলে এক মানুষ ওই রাস্তায় তার একটা সাথে গাধাও ছিল তিনি তাকে পানি পান করিয়ে তার গাধার উপরে তাকে আরোহণ করিয়ে তিনি জুবাইর পর্যন্ত তাকে পৌঁছে দেন এখান থেকে তিনি ফিরে আসলেন নিজ দেশে নাজদে হরাইমালা এখানে বেদাত এর বিরুদ্ধে এবং তাওহিদ প্রতিষ্ঠার জন্য তিনি মানুষের মধ্যে তখন চুরি ডাকাতি হানাহানি মারামারি আপসে ঝগড়া ফাসাদ তিনি মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া শুরু করলেন এদেরকে তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং একমাত্র এ বাদাত আল্লাহর জন্য কথাটা শেখাতে লাগলেন এবং আল্লাহর কালেমা লাহ ইল্লাহকে আবারও যেই লাইল্লাহর পতাকা ধরিত মাটির সঙ্গে মিশে গিয়েছিল তাকে আবারও তিনি উঠাবের জন্য তার সমস্ত তার প্রচেষ্টা তিনি চালু শুরু করলেন এক পর্যায়ে এই বাদুরা যাযাবর যারা গ্রাম্য যারা আরব গ্রামে যারা থাকে এর আপোষের মধ্যে চুরি ডাকাতি এই করতো আর দিনের কাজ ছিল বিভিন্ন কবর তবরের পূজা করা এখানে গিয়ে বিভিন্ন অশিলা মানা এ করাও করা এদেরকে তিনি টার্গেট করলেন এবং তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন এক পর্যায়ে তবে একটা কথা মনে রাখতে হবে তাওহিদের দাওয়াত কিন্তু এত সহজ না আজও আজও বাংলার মাটিতে জন্য জনতার মাঠ ঠিক না শতকরা কয়জন মুসলমান কমে গেছেন আপনারা নাকি কমতেই থাকবেন তাও এটা হলো মুসলমান নামধারী সত্যিকারের তাওহিদের আলোকে মুসলমানের হিসাব খোঁজ করে খুব কমে পাওয়া যাবে হয়তো তাওহিদের দাওয়াত দেওয়া যে সহজ না এটা প্রতিটি নবীর রসুলদের জীবনী পড়লেই পাওয়া যাবে কাজে যখনই আপনি সত্যিকারে তৌহিদ যাকে বলে আল্লাহর কালিমালা এলাহিল্লাহকে এই পৃথিবীর বুকে যে কোনো প্রান্তে আপনি দাওয়াত করতে যাবেন এখানে আপনাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা স্বাগতম কেউ জানাবে না আপনাকে কাটা খেতেই হবে মার খেতেই হবে লাঞ্ছনা গঞ্চনা খেতেই হবে আপনাকে বিভিন্ন উপাধি দিলেই গত সপ্তাহে যে আমরা আলোচনা করেছিলাম সত্যের বিরুদ্ধে অপপ্রচার ক্যাসেটটা দুঃখজনক হয় নাই ইনশাআল্লাহ মাসিক প্রোগ্রাম আলোচনা আবার হবে সত্যের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার সর্বযুগে এবং আজও হচ্ছে এটা আমাদের জানা দরকার তিনি ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে হাসি মুখে সমস্ত কষ্টকে মেনে নিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করলেন মানুষকে একমাত্র আল্লাহ ইবাহতের দিকে আহ্বান শুরু করলেন মানুষকে কবর জিয়ারত সুন্নতির তরিকায় শিখানো শুরু করলেন এটা আশ্চর্যের কথা কবর জিয়ারতের সুন্নতি তরিকা আজ আমরাও জানি না ভুলে গেছি ভুলিয়েছি বরং ভুলিয়েছি আমার একটা ক্যাসেট আপনারা নেবেন আমি অনেকবার করেছি কবরে তার জিয়ারত কবর কেন্দ্রিক যতগুলি কাজ আল্লাহ হারাম করে দিয়েছেন সবগুলি আজ জিন্দা রেখেছে আমাদের হুজুর অনেকেরাম কেবলা শরীফরা যতগুলি চোদ্দ পনেরোটা আমি ওখানে জিকির করেছি উল্লেখ করেছি এবং কবর জায়গা একটা বলে আমার লেখা হয়েছে হয়তো এখনো ছাপে নাই ছাপবে যতগুলি কাজকে হারাম করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহ রসুল সমস্ত কাজগুলি আমাদের কবরে কেন্দ্রিক এক শ্রেণীর দায়িত্বপ্রিয়রা ধর্ম ব্যবসায়ীরা জিন্দা করে রেখেছে যে সমস্ত কাজ করলে কবরে এবার ওই সব পৌঁছবে মৃত্যুর কাছে মাইয়াতের কাছে সমস্তগুলিকে বন্ধ করে দিয়ে যতগুলি মানে মানে বেদাতি সবগুলিকে চালু রেখেছে কবর জিয়ারতের সম্মতি তরিকাকে একইবারে উড়াই দিয়ে বেদাত এবং শিল্পী কবর জিয়ারতের তরিকা চালু করে রেখেছে কাজে সুন্নতি তরিকার যে কবর জিয়ারত মোহাম্মদিন আব্দুল ওহাব রাহিমহল্লা যখন মানুষকে শেখাতে শুরু করলেন এক আশ্চর্য ব্যাপার একটি নতুন আজও আমাদের ভুল করে কেউ কে একা একে গিয়ে বাবার কবর জিয়ারত করে ইচ্ছা করে তবে বীর বীর বাবার কবর ইচ্ছা করে জিয়ারত করতে যায় কোন কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় স্বয়ং মোহাম্মদ রাসুল্লাহামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া যেখানে যায় না যেতে হলে মদিনা নবী মসজিদে নবীর জিয়ারতের উদ্দেশ্যে যেতে হবে আর আমাদের পুরো হাজির সাহেবরা উমরা করতে আর সব জন্যই তো এসেছি যে রাজা শরীফ ছিল মসজিদের অংশ সেই রাজা হয়ে গেল রাসুলের কবর তাদের কাছে রাজা বলতে কি বুঝি আমরা রাসুলের কবর বুঝি না রাউজা তো মসজিদের অংশ সাদা কার্পেট পিছনে যারা দেখেছেন রাউজা বলতে কেউ মসজিদের অংশকে জানিয়ে আছে রাসুলের কি রাউজা জানিয়ে আছে কি শিখেছি আমরা সবাই বাড়াতে দয়াস জাহান নাকি দিন আছে লাইলাতুল কাদারে লাইলাতুল কাদারে জুমাতুল বেদায় শুক্রবারে অমুকরে তমুকরে যতগুলি বেদাতি এবং জাল এর প্রয়োজনে জাল হারিস বানাইতে হলে বানাইছে হুজুরকে ডেকে ভাড়া করে গোটা কবরস্থান ঘেরে দিন নির্ণয় করে মুখ করে তুমুক করে এতবার মুক্তা পড়ো মুক্তা তুমুকটা করো এ করো ও করো কত কিছু হুজুররা ফাংফুং আর এর জন্যে পেটের পেটের ব্যবসায়ীরা অনেক কিছু তৈরি করে কুলখানির নামে ফাতে ফাতেখানির নামে কত কিছু কোরআন খায় কত কিছু চালু করে রাখছে সন্ন্যত জিয়ারত থেকে আমাদেরকে ভুলিয়ে দিয়ে যে জিজ্ঞেস করেন সব করা পাঁচটা মানুষ খোঁজ করে পাবেন না যে কবর জেরতের দোয়াটা কি জানে আর হুজুরা জানাইছে কোন শিক্ষা দিয়েছে রাসুসাল্লাম কবর জারত করতেন না করতেন গতবার অগন্তি মায়েশা যখন বলেন যে রাসুসাল্লাম সবসময় কবর জারত করতেন প্রায় কবর জারত করতেন যদি সবাই মিলেই কবর জারতের নিয়ম হতো আর রাসুল কবর স্থানে হাজির হয়েছে মদিনা আর কোন নারী পুরুষ বাচ্চা কেউ থাকতো ঘরে না সবাই হাজির হতো রাসুল সাল্লামের কাছে সাহাবাই কাছে বলতেন নাকি চল না মার কবরটা জিয়াদ করে আসি এই হাবিয়ে নেন হ্যাঁ কোথেকে আসলে এগুলি এটা তো বেদাতি কবর জিয়ারত আর একটা হলো বাবার কবরে গিয়ে বাবার ডাকা হলো তো হলো শিল্পী জিয়ারত তো এই দুটোই তো আমরা জানি সন্ন্যতি জিয়ারতের তরিকা হুজুরেই জানেন না হুজুরে কেবলা আর জানলে তো হুজুরের ভাত বন্ধ হয়ে যাবে পেট চলবে না বিনা ব্যবসার বিনা বিনা লাইসেন্সের বিনা ট্যাক্সের ব্যবসায় চলবে না বিনা পুঁজিতে এইগুলি হলো আমাদের অবস্থা একই অবস্থা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি যখন এই কবরের বিরুদ্ধে মানে কবর ভাঙ এই পাকা কবর ভাঙতে হবে তখন আমার দেশের এই সুফি শৈতানরা এই কবর পূজারীরা তখনই না তাকে ওহাবি নাম দিয়ে এবং এর ইতিহাস আপনাদের পরে জানাবো ইনশাআল্লাহ তিনি তাদেরকে শিখাতে লাগলেন যে কবর জারতের সুন্নতি তরিকা কি এক পর্যায়ে তার নিজের বাবা সালাইমান তার সঙ্গ দিতে পারলেন না কি আজকে আপনি তাওদের কথা বললে আপনার বাবার সঙ্গে থাকবে থাকবে না সত্যিকার তাহিদ বুঝে বলেন দেখেন আপনার সঙ্গে থাকবে না আপনার মা মারা গেছে বলেন বাবারা টেলিফোন করে এই সমস্ত করা যাবে না আমি এসে করবো মানবে জুলবিদি করবে তাই তা যদি টাকা না পাঠিয়েছি বাবা তাহলে আমি বিক্রি করে দিলাম বোঝাতে পারবেন হ্যাঁ বলবে ওই যে তাদের কেবলা হুজুরা শিখে রাখছে ওয়াহাবি আপনাকে বলে দিয়ে তুমি ওয়াহাবি হয়ে গেছো বাবা এই জন্য প্রত্যেকটা হজুরে কেবলা তার মরিদ যখন সোজা রয়ে আসে বড় করে সাবধান করে রেখা খবরদার অহাবি হল না অহাবি কি অহাবি হলো ওরাই যারা সুন্নতের শিক্ষা দেয় কাজে সুন্নত শিখবে না আমরা বেদাত কামখানি খেলে তো সুন্নত শিখলে আমার বেদাত ফাগুন পাক হয়ে যাবে বেদাত সব ছেড়ে আমার ভাগ বন্ধ হবে হ্যাঁ এই জন্যই তো অন্য কি কারণ আছে মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে গিয়ে সত্যকে সত্য প্রচার করতে পারে নাই দুনিয়ার লোভে যেই পথে বাবা ওই পথেই ছেলে ওই পথ ধরে নিয়েছে কারণ জানে এই পথ যদি না ধরি তাহলে আমার রেহাই নেই দুনিয়ার স্বার্থে পেটের স্বার্থে নেতৃত্বের স্বার্থে তাকে সর্বদিক থেকে সবাই বিভিন্ন ধরনের কষ্ট মানসিক শারীরিক বিভিন্ন ধরনের তাকে কষ্ট দিতে লাগলো এমনকি তার বাবাও তাকে মেনে নিতে পারলেন না যার ফলে তার দাওয়াতের কাজ খুব ধীরে বাবাই যেখানে একমত না সেখানে কোথায় যাবে তিনি ধৈর্য ধারণ করে খুব ধীরে স্থিরে তিনি দাওয়াতের কাজ শুরু করলেন হরাইমালা ওয়াইনা দিলেইয়া রিয়াদ বিভিন্ন জায়গাতে তিনি দাওয়াতের কাজ খুব ধীরে ধীরে শুরু করলেন সব জায়গা থেকে তার বিরুদ্ধে সচ্চার বিরুদ্ধ <coughs> বিরুদ্ধে স্লোগান উঠল এরপরে এগারোশো তিরপান্নতে তাঁর বাবার ইন্তেকাল হল মারা গেলেন সতেরোশো চল্লিশে এরপরে তিনি দাওয়াতের কাজ খুব জোরে সরে চালু করলেন তিনি দিকে মানুষকে আহ্বান শুরু করলেন যত প্রকার বেদাতের বিরুদ্ধে সোচ্চার এবং প্রকাশ্যে তিনি বলা শুরু করলেন যার ফলে একটা জিনিস আছে অনেক সময় ওই মিষ্টি মিষ্টি বললে অনেক সময় কাজ হয় না একটু ডান চোট মেরে দিলে কিরে চোটটা খেলাম কেন ঠিক কিনা জং ধরা এই মানুষগুলিকে যখন খুব শক্ত করে বলা শুরু করলেন প্রকাশ্যে মানুষের কাছে কিছু মানুষ তো নিঃসন্দেহে তারা বুঝে কারণ সাধারণ মানুষের কিন্তু ঠিক আছে এরা এরাকে বোঝারে কিন্তু বুঝবে কিন্তু ওই যে ব্যবসায়ীরা ওরা জানে যে বুঝুন যে আমাদের এই ব্যবসা চলবে না আমাদের গুম্বুর ফাঁক হয়ে যাবে আমরা যে কি এটা তো বোঝা যাবে তারপর আমাদের তো সব লাঠি মারবে যারা প্রণাম করতো ওরা এসে লাঠি মারবে আমাদেরকে যারা টাকা দিত ওরা আমাদের টাকা নিয়ে চলে যাবে এটা ভালো করে যান যাই হোক শেখ মাহমুদ বিন আব্দুল্লাহ তিনি দাওয়াতের কাজ করলে হরাইমালার কিছু লোক তার সাথে আসলেন এবং তাকে সহযোগিতা করা শুরু করলেন এবং তার দাস ও তার দৃশ্যে তারা উপস্থিত হলেন সেই সময় তিনি দেখলেন যে শুধু আমি পড়ালাম এটাই হবে না কিছু বইপত্র লিখতে হবে সেই সময় তিনি লিখলেন কিতাব তাওহিদ কেতাবুত তৌহিদ এবং এই কেতাবুত তৌহিদ আমাদের দেশের বড় বড় চাদরাল পীর হজুর যারা বলে কেতাবুত তৌহিদ পড়লে মানুষ কাফের হয়ে যাবে বলেন নজবিল্লা এই তো হাবি বলবে না কি বলবে স্বয়ং যিনি শুনেছেন তিনি আমাকে বর্ণনা করেছেন কেতাবুত তৌহিদ একটা কেতাব রয়েছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ হাব নাজদের লেখা পীরে কেবলা আটরসি তার মরিদদেরকে মিরপুরে বিরাট আলোচনায় সাবধান বাণী করে দিচ্ছেন খবরদার এই কেতাব তোমরা কেউ পড়বে না যদি পড়ো তাহলে কাফের হয়ে যাবে তা আমি শুনে বললাম স্বাভাবিক ব্যবসায়ী তার ব্যবসার কখনই বন্ধ হয়ে যাক চাই না চাই হ্যাঁ চাই না কারণ এই কেতাবের তৈরি যদি কোনো মুরুদ পড়ে নাই তাহলে তিনি যে কাফের এর মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না মুরিদ কাফের না হয়ে পীর কাফের হয়ে যাবে এই ভয়ে মুরিদদেরকে বাধা দেওয়াটাই স্বাভাবিক না স্বাভাবিক এবং কোন পীর তার যদি মুরিদ আমি আহ্বান জানাই তার কোনো মুরিদ থাকে তাহলে এই কেতাবটা পড়ে নিজেই বিবেচনা করে দেখো কে কাফের হবে মুরিদ না পীর না যিনি লেখক তিনি কে হবে কোন সন্দেহ নেই আজকের মতো আপনি আপনাদের কাছে আমি এখানে আলোচনা শেষ করতে চাই ইনশাআল্লাহ পরবর্তীতে ধারাবাহিক আলোচনা রাখতে চাই মোট কথা সংক্ষিপ্তভাবে এটুকু আমরা আজকে জানলাম শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ শেখুল ইসলাম এগারোশো পনেরো হিজিতে জন্মগ্রহণ করে ওয়াইনাতে তিনি যে তৌহিদের পতাকা বা তৌহিদের আলো নিভিয়ে গেছিল বলা যেতে পারে আলোকে আবার জ্বালাবের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এবং তিনি কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করে সালফে সালিহিনদের বুঝে তিনি ইমামদের আগে যারা ইমাম আগে যারা কিতাব সমস্ত লেখাপড়া করে তিনি মানুষকে আবারও তাহিদিকে আহ্বান করেছেন ইনশাল্লাহ আমরা পরবর্তী জানবো যে আবারও যে এই জাজিরাতুল আবে যেটা তৌহিদের ভূমি শিল্পের ভূমিতে পরিণত হয়েছিল বেদাতের ভূমি সেখানে আবারও কিভাবে তিনি সম্ভব হলো সেখানে তৌহিদ প্রতিষ্ঠা করার এবং এই তৌহিদ প্রতিষ্ঠার ফলে যেখানে একটা ইসলামের রাষ্ট্র পরবর্তীতে পর্যন্ত সেটা রূপ ধারণ করতে লাভ রূপ লাভ করতে পেরেছিল এবং আমরা বারবার বলি যে দিনের মূল তৌহিদ তৌহিদ প্রতিষ্ঠা করলে যদি আপনি ভিড় দিতে পারেন একটা বাড়ির ঘরের ভিত হলে ঘর হবে ইনশাআল্লাহ কিন্তু ভিক্ষাই যদি উপর থেকে ঘর বানাতে চান সম্ভব হবে না এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ হাব তার জীবনী ভালো করে আরো পড়ার জন্য জানার জন্য এবং তার নামে যে ওয়াহাবি নামের অপপ্রচার কেন করেছে সেই ইতিহাস আপনাদের ইনশাআল্লাহ জানাবো ধারাবাহিক আলোচনা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সত্যের সাথে থাকার তবে দান করেন যার সঙ্গে থাকুক সত্য যেখানে থাকবে সেখানে আমরা থাকবো কে তাওহিদ যেখানে আছে আমরা আছি শূন্য যেখানে আছে আমরা আছি শিখ যেখানে আমরা নেই বেদাত যেখানে আমরা নেই সত্য যাদের সঙ্গে নেই তাদের সঙ্গে আমরা নেই সে যেই হোক এজন্যে আজকে ইসলামের লেবাস পরে তাহিদের নামে শিরিকের ব্যবসা হচ্ছে তখনই বুঝবেন যদি আপনি কোরআন ও সন্না পড়েন শূন্যতের শূন্যতের জায়গায় বেদাতের প্রচার প্রসার করে তারা সুন্নি দল হয়ে বসে আছে তখনই বুঝবেন যখন আপনি কোরআন হাদিস পড়বেন এজন্যে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আরামিন আমাদের কেন সৃষ্টি করেছেন তাঁর বাদাত করার জন্য একমাত্র তাঁর ইবাদত এটাকে বলা হয় তাওহিদ সেটা উলহিয়াতেই হোক রবিয়াতেই হোক আসমা সেফাতেই হোক এটাকে আমাদের অনুধরণ করতে হবে বুঝতে হবে এবং এর সাথে থাকতে হবে আমরা সাধারণ মানুষ যখন স্বাভাবিক এটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সত্যের বিরুদ্ধে অপপ্রচারের এমন অপপ্রচার হয়েছে যে সাধারণ মানুষ আর ওই অপপ্রচারের ফলে তাদের কাছে শিরিক হয়ে গেছে আর তাহিদটা শিরিক হয়েছে সুন্নতটা বেদাত হয়েছে বেদাতটা যে সুন্নত হয়ে গেছে এটাকে আর নতুন করে বিবেচনা করার এদের আর কোন অবস্থায় নেই খালাস সত্যবাদীরা তাদের কাছে গেলে ও অহবি ও অমর ও আচ্ছা আচ্ছা ওই তো হুজুর বলছেন ঠিক আছে না না না না তাই জন্যে আবার আমাদের বিবেচনা করার প্রয়োজন যারা হাত হাতছে যে ডাকতেছে জান্নাতের পথের নাম দিয়ে জাহান্নামের দিকে যারা তাহিদের নাম দিয়ে শিল্পের দিকে ডাকতেছে যারা বেদাতের নাম দিয়ে সুন্নতের নাম দিয়ে বেদাতের দিকে আহ্বান করছে লেবাস পোশাক দায়িত্ব টুপি মাসাল্লাহ খুব ভালোই আছে এদেরকে চিহ্নিত করা দরকার এরা সত্যি করে কিসের আহ্বান করতেছে এরা কেন করতেছে এটা সত্যিকারে সত্যিকারে আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য না হজুরদের সন্তুষ্টির জন্য হুজুরের কেবলার জন্য এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আজকে রাত্রের কষ্ট আমাদের সার্থক হবে এবং এই জানাটুক নিজে যদি বুঝি তাহলে আমার ভাইকে বোঝাই আমার বোনকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার বাবাকে মাকে বোঝাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্যিকারে দিন বুঝার তফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিনের বুঝে আমল করে এবং দাওয়াত ও তাবলিক করার তফিক দান করেন আমিন এবং দিনের মূল আবার আপনাদের বলছি তৌহিদ ও সন্না তৌহিদ সন্না দিন শিল্প বেদাত কুফুরি এবং বেইমানি তৌহিদ ও সন্না মিলে হল পুরো দিন আর শিল্প ও বেদাত মিলে হল দিনের পরিপূর্ণ সম্পূর্ণ উল্টো কাজেই আমি সুন্নত করছি না বেদাত করছি আমি তৌহিদি আছি না সিরকে আছি কারণ সিরকে থাকলে কুফুরি বেইমানি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই বেদাতে থাকলে আর কোনোভাবে দিনে থাকার তার প্রশ্ন ওঠে না কাজে আপনাকে যদি তৌহিদ ও সন্ন্যার একত্রিত করে থাকতে পারেন তাহলে আপনি দিনে আছেন জান্নাতের পথে আছেন আর যদি উল্টো সিরিক ও সন্ন্যত বিবাদ হয়ে যায় তাহলে বুঝতে হবে আর আমার দিনের মধ্যে কোনো আমার অবস্থান নেই এটা অত্যন্ত জরুরি জিনিস এটা আমাদের জানতে হবে আল্লাহ রবুল্লাহ সবাইকে তফিক দান নিঃসন্দেহে প্রতি যুগে রসুলামের ভবিষ্যৎবাণী যে আমার উন্মতের একটা ছোট্ট দল হাতের উপর প্রতিষ্ঠিত থাকবে এদেরকে অনেকেই বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে কিন্তু পারবে না কেমন পর্যন্ত তারা প্রতিষ্ঠিত থাকবে কথা হচ্ছে যে এই দলটা সারা দুনিয়ার সব জায়গায় থাকতে পারে কথা না কোন জায়গায় থাকতে পারে বিভিন্ন জায়গায় থাকতে পারে এই তরুণীদের বহু মানুষ বহু জায়গাতেই ছিল এমন ছিল এমন কথা না অনেক জায়গাতেই বিভিন্নভাবে যেরকম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাব জিজ্ঞেস করুন তার ওস্তাদকে যে এই কবরের কাছে যা হচ্ছে এটা কি ঠিক বলুন না বাতিল কাজ করতেছে তো উনি তো আছেন এখানে না নাই ওই হকের দল তিনি একজন এবং মনে রাখবেন আপনাদেরকে একটা কথা মনে রাখবেন যে জামাত বলতে দল বলতে হককে বোঝায় বহু সংখ্যাকে বোঝায় না আবদুল্লাহ মাসুদ আমি বলতেছেন যে তুমি যদি একাই সত্যের উপর পড়ছো তুমি জামাত আমার অনেক সময় জামাত বলতে বুঝি দল মানে বড় একটা দল না কোরআন সুন্না সঠিক মান্য কে কেমতে পৃথিবীর বুঝি একজন থাকে সেটাই দল সেটাই জামাত হাজরত ইব্রাহিম খলিলকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মিল্লাত বলে আখ্যায়িত করেছেন জামাত থেকে তো মিল্লাত আরো বড় একজন মানুষ মিল্লাত কেমন হয় এই জন্য আব্দুল্লাহ আলম বলতেছেন যে ওলাও কোনটা ওয়াহেদা তুমি যদি একাই হও সারা পৃথিবী একদিকে তুমি একাই হকের উপরে তুমি জামাত আর ওরা সবাই বেজামাত ওরাই জামাত থেকে জামাত মানে না যে দু একটা দল ওখানে গিয়ে ঢুকে গেলাম জামাত হয়ে জামাতবদ্ধ হয়ে গেলে জামাত বলে না সত্যের উপরে প্রতিষ্ঠিত যারা সেই হলো জামাত আর সেই জামাতই বদ্ধ আল্লাহ নবী হতে বলেছেন সেই দলে ভুক্ত বলেছেন বুঝে আসছে তাই জামাতের ব্যাখ্যা আমরা না বুঝি যে দল বড় হলে এটা জামাত হয়ে গেল কিছু লোক এক জায়গায় এটাই জামাত না একে জামাত বলে না যে জামাতের কথা ইসলামে বলা হয়েছে যেই দলের কথা বলা হয়েছে যে কেমন পর্যন্ত থাকবে সেটা হলো যারা হকের উপর প্রতিষ্ঠিত আমার মতের একটা দল গোত্র জামাত এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে লাইফের রহমান কাদাল এদেরকে যারা অপদস্থ করতে চাইবে এদের ক্ষতিগ্রস্ত করতে চাইবে এদের কোনো ক্ষতি করতে পারবে না এরা থাকবেই সত্য এটাই ইতিহাস প্রমাণ করে এর উত্থান পতন হবে কিন্তু মিটে যাবে না মিটে যাবে না উত্থান হবে পতন হবে থাকবে একসময় শক্তি সঞ্চালিত হবে একসময় ডুবে যাবে ক্ষীণ হবে কিন্তু নিভিয়ে যাবে না কেমন পঞ্চিত থাকবে এজন্য মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমহল্লাহ যেই দাওয়াত তিনি শুরু একজন আল্লাহ মানুষ ছিলেন এমন কথা না এবং মনে রাখবেন যে এই লোকগুলি কি একাই জায়গায় থাকতে হবে আমরা আপনি বলতে চাচ্ছেন যে কথাটা প্রশ্নটা এই জন্যই যে এরকম একটা দল একটা জায়গায় থাকতে দেখতে চাই না ব্যক্তি ওই ব্যক্তি যারা হাতের উপরে তারা ওই দল সে পূর্ব পশ্চিমে আর দক্ষিণে উত্তর যেখানেই থাকুক না কেন তারা এবারিয়াল হাক তবে আর সংখ্যায় কম হবে সংখ্যায় সবসময় কম হবে আজও আপনি সত্যিকারে কোরআন সুন্নাকে বুঝনেওয়ালা তৌহিদ ও শিল্পের তৌহিদ ও সুন্নতের মানদণ্ডে সত্যিকারে যারা মান্যওয়ালা বুঝনেওয়ালা এর দল খোঁজ করে খুব কম পাবেন স্বার্থন্বেষীদের দলের অভাব নেই সত্যিকারে এখানে অত্যন্ত অভাব আজও এর সংখ্যা বড় কম আজও একে এইভাবে জানিওয়ালা অনেক কম বুঝনেওয়ালা কম দাওয়াত দেনওয়ালা কম এই জন্যে এই থাকবে এই সত্য এবং থাকবে এমন মানে, এই হক মানে দল বলতে বুঝে নেবেন না যে মানে নাম একটা থাকতে হবে আর আল্লাহ জাহিন আল্লাহ হক বলেন যে অমুক নাম অমুক তমুক এখন নামটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল কিন্তু যদি কাজগুলি হয় হিজবুল শৈতানের তো কি করবেন হলো এমন না এই জন্যে কোরআন সুন্নার এই হকের উপরে যারা থাকবে সে ব্যক্তি যেখানে থাক পৃথিবীর যে কোনো প্রান্তে থাক এরা নিভে যাবে না এরা থাকবে এরা জি মৃত্যুকে কেন্দ্র করে পৃথিবীতে যত বেদাত ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীরা চালু করতে পেরেছে অন্যগুলি পারে নাই কারণ মৃত্যু একটা স্পর্শকাতর ব্যাপার ওই মুহূর্তে মানুষ সেন্সিটিভ মানুষের কোনো আয় থাকে না যে যেটা বলে ওটাই করে যে যেটা পদ্ধতি দেয় ওটাই করে কাজে একে কেন্দ্র করে যত বেদাত ইসলামের আরো তো মশলা আছে ঠিক আছে না বিভিন্ন বিষয় আছে দিক আছে একে কেন্দ্র করে যত বেদাত চালু হয়েছে অন্য কোথাও চালু হয় নাই ঠিক আছে শেখ মোহাম্মদ নাসরুদ্দিন আলবানী রাহিমুল্লাহ কিতাবুল জানাইজ এর মধ্যে তিনি দুই প্রায় আড়াইশো মতো বেদাত উল্লেখ করেছেন যেখান থেকে আমাদের দেশে প্রচলিত বেদাতগুলির একটা আমি মৃত্যুকেন্দ্রিক বেদাত আমার একটা আলোচনা আছে ক্যাসেটও মনে আছে আমাদের নিচে পাওয়া যায় নিঃসন্দেহে বেদাতের হুকুম সন্দেহ কেন চল্লিশ কদম কেন ফিরে আসতে হবে কেন যেতে হবে এটাকে দিন মনে করে না দিনের বাইরে কিছু মনে করে দিন মনে করে তো করে নিঃসন্দেহে কিছুর মধ্যে কিছুটা উদ্দেশ্য আছে হয় সব বা কিছু বা এটা করতে হয় বা অমুক যেটা দিনে নাই আর দিন মনে করে করা সেটাই তো বেদাত বেদাত কাকে বলে কাজের সন্দেহ এগুলি বেদাত আর মনে কোনো সন্দেহ নেই জি আর কারো প্রশ্ন আছে আমার আলোচনা থেকে এমন বোঝা গেল যে আপনি একাই থেকে যান নাকি আপনার এই হকটা প্রচার করতে থাকতে হবে প্রচার করলেই আপনার যারা আপনার সাথে হবে তারাই আপনার দল হয়ে গেল সেজন্য তাদের সঙ্গে দিয়ে লাভ নেই আপনি যদি সত্য বুঝে থাকেন এই সত্য আরেকজনের কাছে প্রচার করেন আমি বারবার আপনাকে বলেছি একটা মুসলমানের তিনটা অবস্থা স্তর স্টেপ সর্বপ্রথম তাকে হক জানতে হবে কোরআন ও হাদিসের আলোকে সালফে সালিনদের বুঝে বিনা সত্য এটাকে বুঝতে হবে এই কথাগুলো কিন্তু ভালো করে বুঝুন আমি বলতেছি আবার কোরআন ও হাদিসকে কোরআন ও সই হাদিস যে জাল বাদ কোরআন ও সই হাদিসকে সেলফে সালিম অর্থাৎ সাহাবি তাবিদের ইমানদের বুঝে বুঝতে হবে বিনা শর্তে সরাসরি হুজুরের মাধ্যমে দেখবেন তো আপনার ওখানে শেষ করে আপনাকে শর্ত মুখ তুমুক আমার হুজুর বুঝলে অমুক এর শর্ত বাদ এবার এখনকার না কেরাম বুঝে বুঝে হবে না সালাফরা মানে পূর্ব সাহাবি তাবিরা যেভাবে বুঝেছেন কোরআন হাদিস তারা বুঝেন নাই বুঝেন না এটা ওই আছে আমি আমাদের কাছে লেখা আছে ওই বুঝতে বুঝতে হবে এটা হলো হক জানার উপায় দুই নম্বরে যখন আপনি সত্য জানলেন তৃতীয় স্টেপে আপনাকে এই সত্যের আমল নিজে প্রথম করতে হবে নিজেকে দিয়ে শুরু করতে হবে আপনি যখন নিজে করলেন এবার আপনি এটাকে আরেকজনের কাছে দাওয়াত করতে হবে এই তিনটা কাজ লাজেন আপনার উপরে হাত জানা আমল করা এবং অন্যকে দাওয়াত করা কাজে একজন জমিতে বসে থাকতো লাঙ্গলঙ্গে একজন জানে হক উনি জামাত কাজে বাকি কেউ যদি অংশগ্রহণ হতে চায় ওনার সে করতে হবে ওই বড় দলের সঙ্গে না এটাই উদ্দেশ্য বড় বড় টুপি কাছে যেতে হবে না যে দেখেন যে না কেউ সত্য ডাক দিচ্ছে ঠিকই এটা প্রয়োজন না ওকেই যেতে কারণ উনি জামাত ওই জামাতের অবনার সঙ্গে সঙ্গে হতে হবে ওই পুরো দলের সঙ্গে যাওয়ার দরকার হতে পারে না এটাই বলতে চাচ্ছি এর মানে হলে আপনি বসে থাকবেন একাই একাই যাওয়া থাকলে আর কানে নেই না এটা কখনই না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি একাই নিয়ে বসে থাকতেন তারা সারা পৃথিবীতে পৌঁছত পৌঁছত না মোহাম্মদ আবদুল্লাহ রাহিমহল্লা তিনি যে সত্য বলেছিলেন যদি বসেই থাকতেন হ্যাঁ তাহলে তো আর এই হক প্রচার হতো না সারা পৃথিবীতে এই এই ওহাবি আন্দোলন যেটা আমাদের সারা পৃথিবী জুড়ে যাকে নাম দিয়েছে এই ওহাবি আন্দোলনের যে আলো নতুন করে ইসলামের যে জাগরণ সারা পৃথিবীতে ছড়িয়েছে এবং আজও ছড়াচ্ছে আলহামদুলিল্লাহ আজও যেটাকে তিনি পুনর্জীবন করেছিলেন নতুন ভাবে জীবন দিয়েছিলেন সেটা সারা পৃথিবীতে আজ মদিরা ইউনিভার্সিটিতে সারা পৃথিবীর ছেলেরা এসে পড়তেছে এবং এই রাসুল সাল্লামের রেখে যাওয়া আমানত তারা বুঝে সারা পৃথিবী যে এখানে যাকে আল্লাহ হেরাই দিচ্ছেন সবাই না তারা গিয়ে এই হেরায়ত প্রচার করছেন আলহামদুলিল্লাহ এবং মানুষের কাছে বলতেছেন হবে এইভাবে আস্তে আস্তে আবার আসবে উত্তম হবে পতন হবে যাবে আসবে সেটা তো তার হাতে তিনি কন্ট্রোল করেন আমরা যদি আমাদেরটা করে যাই তাহলে চলবে ইনশাআল্লাহ আর কারোর প্রশ্ন আছে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته ان شاء الله সামনের সপ্তাহে দাওয়াত থাকলে আরো ভাইদেরকে নিয়ে আসবেন সাথে করে